আজ আমাদের জাগতে হবে এ নিশি ভাঙতে হবে আজ আমাদের জাগতে হবে এ নিশি ভাঙতে হবে আজ আমাদের জাগতে হবে এ নিশি ভাঙতে হবে রুখতে হবে শক্তি মাতার মার্কিনি ওই দৈত্য দল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল নে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল নে চল আজ আমাদের জাগতে হবে এ ভাঙতে হবে আজ আমাদের জাগতে হবে এ ভাঙতে হবে রুখতে হবে শক্তি মাতার মার্কিনী ওই দৈত্য দল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চলবে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চলবে চল ফিলিস্তিনার কাশ্মীরেতে আজকে কেন হামলা হয় প্রশ্ন আজ আমাদের এটা কি সন্ত্রাসী নয় এটা কি সন্ত্রাসী নয় এটা কি সন্ত্রাসী নয় ফিলিস্তিন আর কাশ্মীরেতে আজকে কেন হামলা হয় প্রশ্ন আজ আমাদের এটা কি সন্ত্রাসী নয় এটা কি সন্ত্রাসী নয় এটা কি সন্ত্রাসী নয় কোন কারণে আজিরাকে করছে লড়াই দস্যু দল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল আজ আমাদের জাগতে হবে এনিশি ভাঙতে হবে আজ আমাদের জাগতে হবে এনিশি ভাঙতে হবে রুখতে হবে শক্তি মাতাল মার্কিনি ওই দত্ত দল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল ওরা ইসলাম বিরোধী ওরাই মোদের ধ্বংস চায় যত ব্যথা লাগুক ওদের ইসলামী হবে বিজয় ইসলামী হবে বিজয় ইসলামী হবে বিজয় ওরা ইসলাম বিরোধী ওরাই মদের ধ্বংস চায় যত ব্যথা লাগুক ওদের ইসলামী হবে বিজয় ইসলামী হবে বিজয় ইসলামী হবে বিজয় ওরা তো নাই বন্ধু মোদের ওরাই মোদের শত্রু দল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল আজ আমাদের জাগতে হবে এনিশি ভাঙতে হবে আজ আমাদের জাগতে হবে এনিশি ভাঙতে হবে রুখতে হবে শক্তি মাতার মার্কিনী ওই দৈত্য দল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল